টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাত ওয়াসালাম আল্লাহ রসুলহিল আমিন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের পছন্দের অনুষ্ঠান দর্শ হাদিস নিয়ে এবার আমরা অন্য একটি পর্বে আলোচনা করতে চাই আজকের পর্বের শুরু হবে কিতাবুল বইও সপ্তম পর্ব কিতাবুল বইও কিতাবুল বইও ব্যবসা বাণিজ্য অধ্যায় মানুষের জীবনে প্রিয়জন রয়েছে প্রিয়জনের একাধিক দিক ও বিভাগ রয়েছে ব্যবসা বাণিজ্য আল্লাহ রব্বুল আলমিন হালাল করে দিয়েছেন আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইয়া ও হার্রামার রিবা মহান রব্বুল আলমিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন তাই ব্যবসা হালাল তরিকায় হালাল নিয়মে হালাল পদ্ধতিতে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আহাল্লাহুল বাইয়া আল বাইয়া নির্দিষ্ট ব্যবসার নিয়ম কানুন অনুযায়ী ব্যবসাকে হালাল করেছেন যে কোনো ব্যবসায় হালাল নয় আজ পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে বহু হারাম পথ অবলম্বন করা হচ্ছে আজ জেনে অথবা অজ্ঞতাবশত মানুষ ব্যবসার নামে আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসা কাজে যে কোনো ব্যবসা হালাল এমন কথা নয় বরং তার জন্য কিছু শর্ত তার জন্য কিছু নিয়ম পদ্ধতি রয়েছে এজন্যে ব্যবসা বাণিজ্য উপার্জনের একটা অত্যন্ত বড় সুন্দর ব্যবস্থাপনা কাজেই এই উপার্জন যদি হালালের জায়গায় হারাম হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে সব কিছু মনে রাখতে হবে এবাদত কবরের পূর্ব শর্তের একটি শর্ত হলো আপনার হালাল রুজি ভক্ষণ করা যদি আপনার পেটে হারাম রুজি যায় কিছু আছে যেটা হারাম বস্তু সেটা খাইলে যেমন হারাম হবে রক্ত আবার হালাল বস্তু কিন্তু উপার্জন আপনার যে মাধ্যমটা সেটা হলো হারাম তাহলে সেটাও আপনার জন্য খাওয়া হারাম আর সেটা যখন খাবেন সেই হারাম খেয়ে যে রক্তটা মাংসটা বাড়ে আল্লাহর নবী আলিসাল্লাম বলেছেন তার ঠিকানা জাহান নামে তার ঠিকানা জাহান্নামেই হওয়া উপযুক্ত তাই যে এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন ব্যবসাটি হালাল তার শর্ত কি কি কোন ব্যবসাটি হারাম তার কি কি কারণে হারাম হয় এই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া কি উচিত নয় অবশ্যই একজন মুসলিম হিসাবে আমাদের এই ধরনের বিষয়গুলি জেনে নেওয়া জরুরি তাই আসুন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পর্বে এখানে ইবনে হাজার আসকর রহমাতুল্লাহ আলাই বাইশটি অধ্যায় নিয়ে এসেছেন অনেক সবচেয়ে বড় একটি পর্ব বাইশটি অধ্যায় সমন্বয়ে ব্যবসা বাণিজ্যের পর্ব আলোচিত হবে আশা করব আমরা যে ব্যবসা বাণিজ্য যেহেতু আজ মানুষের ছোট খাটো অনেক মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক এর বিষয়গুলি আমরা জানব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিওরভাবে একেবারে শর্ত সম্মত হালালভাবে যেন আমরা ব্যবসা করে আমরা উপার্জন করতে পারি আসলে মনে রাখতে হবে মানুষের উপার্জনের চারটি বড় দিক শরীয়তে জায়জ করে দেওয়া হয়েছে একটা হলো কৃষি জমিন আবাদ করে কৃষি সম্পদের মাধ্যমে আপনি আয় উপার্জন করতে পারেন যেটাকে বলা হয় জেরা আহ আরেকটা হলো কি তিজারা তিজারা হলো কি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে আপনি হালাল উপায় উপার্জন করতে পারেন তিন নম্বর হলো সিনা সিনা মানে যেটাকে আমরা বলি শিল্প আজ পৃথিবীতে শিল্প এবং ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি সামনে এগিয়ে গেছে অর্থনীতির ক্ষেত্রে এজন্যে শিল্প কার্যে শিল্প দ্বারা উপার্জন করার বিরাট একটা সুযোগ হয়েছে যত টেকনোলজি এগিয়েছে তত এর পথ সুগম হয়েছে আর চার নম্বর হলো হেরাফা হেরাফা মানে আপনার কোনো হাতের কাজ শিখে যেটাকে চাকরি বাকরি বলি আমরা চাকরি করে সেটাও আপনার একটা যোগ্যতা বলে কেউ হয়তো কাঠমিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ পেন্টার বিভিন্ন ধরনের কাজ মেশিন কেউ ওয়ার্কশপে কাজ করেন যে যে ধরনের কাজ জানেন এই কাজ দিয়ে আপনি উপার্জন করবেন হালাল উপার্জন কেউ রিক্সা চালিয়ে কেউ গাড়ি চালিয়ে কেউ ভ্যান টেনে যা যেটা যোগ্যতা বলে কেউ মেশিনারি জিনিস চালিয়ে এই যে বিভিন্ন কাজের মাধ্যমে নিজের বিভিন্ন যোগ্যতার মাধ্যমে এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন মহান রব্বুল আলমিন এই চারটি উপার্জনের সুন্দর ব্যবস্থা আমাদেরকে দান করেছেন কাজে আমাদের যেহেতু মহানব্বুল আলমিন পেট দিয়েছেন এর চাহিদা দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে ঘর বাড়ি দরকার এটা দরকার ওটা দরকার কাজেই এই সব কিছুকে চালাবের জন্যে রব্বুল আলমিন সুন্দর উপার্জনের ব্যবস্থা করেছেন এবং মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষের জন্যে হালাল রুজি এবং হালাল পন্থায় সেটা উপার্জন করে পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা পূরণের জন্যে যা যা দরকার সবকিছু মহান রব্বুল আলমিন তার সুন্দর ব্যবস্থা তিনি দিয়েছেন কাজেই কোনো একজন মানুষ হারাম না খেয়ে হারাম পথে উপার্জন না করে এই পৃথিবীতে মারা যাবেন তার সমস্যা হবে না হালাল এবং হালাল পন্থা যথেষ্ট হারামের পথ ধরা বা হারাম জিনিস নেওয়া বা পান করা খাওয়া এটা মানুষের মোটেই প্রয়োজন নেই কেউ ভাববেন না যে হালাল এত কোথায় পাবো হালাল পন্থা এত উপার্জন কেমনে হবে মনে রাখবেন হারামে আরাম নাই হারামে আরাম নাই এবং পাপে শান্তি নাই আপনি পৃথিবীতে অর্থ উপার্জন করবেন কেন শান্তির জন্যে আরামায়েশের জন্যে কল্যাণের জন্যে মঙ্গলের জন্যে তো আপনি হারাম পথ যখন ধরবেন তো আপনার আরাম হয়ে যাবে হারাম আপনি যখন পাপের পথ ধরবেন তখন আপনার যত সুখ শান্তি সব দূর হয়ে যাবে হারাম পথ উপার্জন করে যেই ছেলে মেয়েদের জন্য আপনি নিয়ে আসবেন তারা কিন্তু আপনার থেকে দূরে সরতে থাকবে ওরা আপনার কথা শুনবে না আপনার কথা মতো চলবে না টেনশন দেখা যাবে যারা হারাম পথে পা বাড়িয়েছে তাদের ঘুমাতে হলে ঘুমার বড়ি খেয়ে ঘুমাতে হয় কিন্তু যারা রিক্সা চালায় ভ্যান চালায় কাজ করে ওরা শুইলেই ঘুম চলে আসে অত্যন্ত সহজেই তাদের কোনো টেনশন নেই তাহলে হারাম পথে পা বাড়ালে মনে রাখবেন আবারও বলছি আপনার শান্তি আপনার আরাম হারাম হয়ে যাবে জন্য মহান রব্বুল আরামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমার যা যা প্রয়োজন তিনিই দিলেন আর এই প্রয়োজন মেটাবের জন্য যা যা দরকার সব কিছুর পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও তিনি করলেন কাজেই তিনি আমাদের রাজ্জাক অমামিন দা এই পৃথিবীর সবার রুজি রুটির দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে তিনি যাকে যতটুক চাইবেন ততটুকুই দেবেন ওলা কিন্না আখতার হে আমার হাবিব আপনি বলে দিন যে আমার আল্লাহ আমার প্রতিপালক তিনি যাকে চান সব কিছুর সহজ ব্যবস্থা করে দেন আবার যাকে চান টান দিয়ে ধরেন কিন্তু বেশিরভাগ মানুষই এই কথাটা জানে না কাজেই আল্লাহর নিয়ম ছেড়ে দিয়ে নিজের কোনো নিয়ম পদ্ধতি বা দেশের কোনো নিয়ম বা আন্তর্জাতিক কোনো পলিসি দিয়ে আমার জীবন চলবে না আল্লাহর নিয়মে চললেই আপনার জীবনে রয়েছে শান্তি আপনার জীবনে রয়েছে আরাম আয়েস আসুন তাহলে ব্যবসা ক্ষেত্রে মহান রব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে কি পদ্ধতি কি নিয়ম কোনটাকে হালাল আর কোনটাকে হারাম কোনটাকে জায়েজ আর কোনটাকে নাজায়েজ তিনি করে দিলেন সেই বিষয়গুলি আমরা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমরা শুনব এবং সে অনুযায়ী আমল করার বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার আমরা সুযোগ পাবো ইনশা আল্লাহ প্রথমে আমরা শুরু করছি বাব শুরুতিহি ওয়ামা নুহিয়া আনহু মিনহ প্রথম অধ্যায় শুরু হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য শর্ত কী কী এবং কোন কোন ব্যবসাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন এখানে ব্যবসা ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যবসা কাকে বলে ব্যবসা বলা হয় একজনের অর্থ আছে আর একজনের সামগ্রী আছে যার অর্থ আছে তার সামগ্রী নাই যার সামগ্রী আছে তার অর্থ নাই তাহলে যদি একটা বিনিময়ের ব্যবস্থা না করা হয় তাহলে টাকা নিয়ে বসে থেকে তো আপনার পেটে কিছু যাবে না আবার যার সামগ্রী আছে এটা খেয়ে তো বাঁচবেন না কারণ আপনার অন্য অন্য যে প্রয়োজন রয়েছে সেটা কিনে মেটাবেন টাকা না হলে ব্যবসা বলা হয় মোবাদ আলাতুল মাল বেমাল বেতরা আদি দুইজনের সমন্বয়ে একজন দিবে একজন নিবে কেউ টাকা দেবে কেউ মাল দেবে টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন পণ্য দিয়ে সে টাকা নেবে তাহলে দুইজনের মধ্যে একটি আগদ বা একটা চুক্তি যেখানে দুইজন একজন আরেকজনকে দিবে তবে দুইজনের অবশ্যই তারাজি মানে সন্তুষ্ট থাকতে হবে আপনি জোর করে কিছু নিবেন তা হবে না বা জোর কিছু আপনার উপরে চাপাই দিবে এটা নাও এটা হবে না আজ এক ধরনের দেখা যায় যে পূর্বক একজনের উপর চাপিয়ে দেওয়া হয় এই তুমি এত কথা বল এত দাম বলছো দাও টাকা এইভাবে দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষকে ঠকানো হয় এগুলি সম্পূর্ণভাবে হারাম ব্যবসা হতে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 থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়াবি ফায়দা প্রতি শনিবার রাত সাড়ে নটায় বা সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা নতুন একটি পর্ব শুরু করেছি সেটি হলো ব্যবসা বাণিজ্য বিজনেস পর্ব আমরা ব্যবসা কাকে বলে আর কেনই বা আল্লাহ এই ব্যবসাকে জায়জ করলেন কারণ একজনের টাকা আছে তো আরেকজনের পণ্য নেই একজনের পণ্য আছে আরেকজনের টাকা নেই এই বিনিময় সিস্টেম করে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এক সহজ পন্থা করে দিলেন ব্যবসা বলে কাকে যে একজন দিবে আর নিবে একজনের টাকা আর একজনের পণ্য দুইজনের সন্তুষ্টি দুইজনের রাজি দুইজনের সম্মতিক্রমে যা হয় সেটা হলো ব্যবসা কাজ যদি সম্মতি না থাকে তাহলে হবে না এবং লেনদেনের ব্যাপারে শর্তগুলিকে আমরা জেনে নিব এই কেনা বেচাটা পণ্য দিয়ে পণ্য বিক্রি হতে পারে কেউ হয়তো চাউল দিল কেউ ভুট্টা দিল কেউ চাউলের বিনিময়ে কেউ হয়তো জব দিল বা কেউ হয়তো একটা জিনিস নিয়ে আর জিনিস দিল দাম ধরে সেটার বিনিময় করলো পণ্যের বিনিময়ে পণ্য এ একটা হতে পারে আর একটা হলো কি যে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে পণ্য আর একটা হলো কি টাকার বিনিময়ে টাকা টাকার বিনিময়ে টাকা এক্সচেঞ্জ যেটাকে বলা হয় এটাও একটা ব্যবসা আপনি ডলার দিবেন আপনি দীর্হাম নেবেন আপনি টাকা দেবেন রুপি নেবেন এই যে চেঞ্জ এটা একটা ব্যবসা আর একটা ব্যবসা হলো কি যে উপকারের বিনিময়ে টাকা নেওয়া যেমন আমি একটা বাসা ভাড়া নিলাম এই বাসা ভাড়া আমি তো ক্রয় করলাম না বাসাতে আমি থাকবো বা হোটেলে ভাড়া নিলাম বা কোনো জিনিসপত্র মেশিনারি বা গাড়ি ঘোড়া এখান থেকে আমি উপকৃত হব আমি এটাকে আমার যা ওইখান থেকে উপকার হওয়া যায় সেই উপকার নেব আর এর বিনিময়ে আমি তাকে টাকা দেব এটাকে বলা হয় ইজারা বা ভাড়া তাহলে ভাড়ার মাধ্যমে ব্যবসা হতে পারে পণ্য দিয়ে পণ্য মোকায়াজার মাধ্যমে হতে পারে টাকার মাধ্যমে টাকা নোটের মাধ্যমে নোট এই চারটির যে কোনোটি ইসলামে জায়েজ রয়েছে ব্যবসা বিশুদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্তগুলির মধ্যে হলো যে এই ব্যবসা কেনা বেচা যারা করবেন দুইজনকে আকেল মানে তার বিবেক সুস্থ রয়েছে এবং মোতামাইজ মানে পার্থক্য করতে পারে কোনটা জিনিস ভালো কোনটা মন্দ কোনটার দাম কত এই ধরনের কোনো ছোট বাচ্চা যদি হয় সে যদি বুঝে যে এত দাম কত ঠকাচ্ছে কি না এটা ভালো জিনিস না মন্দ জিনিস তাহলে ছোট বাচ্চা এবং বিক্রেতা সে বড় তো বিবেক সম্পূর্ণ সে জানে দুইজনের তাহলে কি হয়ে যাবে ব্যবসা হয়ে যাবে এক্ষেত্রে যদি ছোট বাচ্চা হয় আর সে মোতামাইজ মানে পার্থক্য করার জ্ঞান তার না থাকে সেক্ষেত্রে যদি ব্যবসা হয়েও যায় ছোট বাচ্চা বড় মানুষ কাছ থেকে ক্রয় করে নিয়ে আসলো আর এইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে ফেরত দিতে পারবে তার এখতিয়ার রয়েছে তাহলে উভয় এমন হতে হবে যে বিবেক সম্পন্ন এবং সে পার্থক্য করতে পারে দুই নম্বরে যে শর্তটা হলো সেটা হলো যে আগ্ধ যেটা হবে সেটা অতীত শব্দ দিয়ে হতে হবে হ্যাঁ বে তো আমি বিক্রি করেছি বলবে তো আমি কিনেছি তাহলে এই যে অতীত শব্দ দব্দ দিয়ে হতে হবে যাতে করে এটা হয়ে গেল কারণ আমি নিব বা নিচ্ছি এই শব্দের দ্বারা ব্যবসা সম্পন্ন হয় না এইভাবে যে মালটা বেচা কিনা হবে সেটা নিজের এমন একটা যেটাকে কি করা যায় নির্দিষ্ট নির্ধারণ করা যায় কতটুকু এবং সেটাকে অন্যের কাছে সপ্রোধ করা যায় হস্তান্তর করা যায় এমন একটা কিছু বিক্রি করলো হস্তান্তরযোগ্য না আকাশের পাখি বিক্রি করলাম ওটা আমার হাতেই না তাহলে এইভাবে আরও শর্ত হলো যে সেটার মালিক হতে হবে নিজে মালিক যে বিক্রি করবে তাকে মালিক হতে হবে অথবা তাকে বিক্রি করার দায়িত্ব পেয়েছে উকিল বা তার সেলসম্যান এই ধরনের কোম্পানি বা ব্যক্তির পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে অন্যের মাল আমি আরেকজনকে দিয়ে দেব তাও জায়জ হবে না এইভাবে উভয়ের সন্তুষ্টি জরুরি কারণ উভয়ে যদি সন্তুষ্ট না হয় একজন বিক্রি করতে চায় আরেকজন নিতে চায় না বা একজন নিতে চায় আরেকজন বিক্রি করতে চায় না এক্ষেত্রেও শর্ত না থাকার কারণে এই ব্যবসা কি হবে না জায়জ হবে না এছাড়া আরও শর্ত হলো এমন সম্পদ হতে হবে যেটা হালাল জিনিস কেউ যদি টাকা দিল আর কেউ মদ বিক্রি করলো জায়জ নেই হারাম কোনো জিনিসের বিনিময় চলবে না এটা মনে রাখতে হবে এছাড়া আরও ব্যবসার জন্য শর্ত মনে রাখতে হবে যে শরীয়তের যে হালাল পন্থা সেটা সম্মত হতে হবে কোনো হারাম তরিকায় যদি ব্যবসা হয় যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে সেই নিয়মে ব্যবসা হলে সেটাও গ্রহণযোগ্য হবে না এই ধরনের শর্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে এই শর্তগুলি যখন পাওয়া যাবে তখনই সেই ব্যবসা জায়জ হবে আর যখন এই শর্তগুলির কোনো একটা না পাওয়া যাবে তখন সেই ব্যবসা জায়জ হবে না তাহলে এক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট হয়ে গেল যে ব্যবসা মানে যা ইচ্ছা তাই করবেন মনে যেভাবে চাইবে সেইভাবে করবেন না বরং আল্লাহ এবং তার রাসুল যে নিয়ম নীতিমালা বেঁধে দিয়েছেন ঠিক সে মোতাবেক আপনার এই কাজটা হতে হবে এর বিপরীত যদি হয় তাহলে সেটা কখনই বৈধ হবে না এই যে শর্তগুলি আমরা জানলাম সেই মোতাবেক আমরা যেন আমাদের ব্যবসা নীতিমালা প্রণয়ন করতে পারি এবং সেইভাবেই করতে পারি এর আপনি দুনিয়ার চাপে পড়ে বা বিদেশি কোনো চাপে পড়ে কোনো হারাম পথে পা বাড়িয়ে অর্থ বাড়াবেন না এই অর্থ আপনার জন্যে অমঙ্গল ডেকে আনবে আপনার জীবনের সমস্ত শান্তিকে হারাম করে দিবে কাজে আসুন আমরা তাহলে এবার হাদিসে আমরা প্রবেশ করি ওয়ান রিফাত ইবনে রাফে রাদিয়াল্লাহ তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইল আইয়ুল কাসবে আতিয়াব قال عمل الرجل بيده وكل بيع مبرور রাহ বাজ্জার ও সাহত হাকিম রেফাবন রাফে রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহ নবী আলিসালাম জিজ্ঞাসিত হলেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইউল কাসবি আতিয়াব ইয়া রসুল্লাহ সবচেয়েতে পবিত্র উপার্জন কোনটি মানুষ বিভিন্ন ধরনের উপার্জন করে আমরা চারটি উপার্জন মানে বড় বড় উপার্জনের আপনাদের কথা বলেছি ব্যবসা করে শিল্প ক্ষেত্রে বিভিন্ন কাজের মাধ্যমে চাকরির মাধ্যমে আর একটা ছিল কি কৃষি সম্পদের মাধ্যমে এছাড়া এগুলির আওতাভুক্ত বিভিন্ন ধরনের উপার্জনের নিয়ম রয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আইউল কাসবে আতুয়াব সবচেয়ে পুত পবিত্র উপার্জন কোনটি কারণ মনে রাখতে হবে আপনাকে কেয়ামতের মাঠে চারটি প্রশ্ন বা পাঁচটি প্রশ্ন যে করা হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন কেয়ামতের মাঠে প্রতিটি মানুষকে সেই দিনের উত্তর দেওয়ার জন্যে প্রস্তুতি আমাকে রাখতে হবে আর সেই জন্যেই আমাকে নিয়ম নীতিমালা কোরআন হাদিসের আলোকে জেনে নাও আমার প্রতি ফরজ আল্লাহ জিজ্ঞেস করবেন মিন আইনাক্তা তুমি এই অর্থ কোথা থেকে উপার্জন করেছিলে হালাল না হারাম ডান হাত দিয়ে না বাম হাতে সামনে দিয়ে না পিছন দিয়ে কালো টাকা না সাদা টাকা হালাল কিভাবে জুলুম করে কোরআন হাদিসের নিয়মে না তোমার নিয়মে না তোমার ইউরোপ এবং তোমার ওই গডফাদারদের নিয়মে তোমরা আদায় উপার্জন করেছিলে আল্লাহর এই প্রশ্নের উত্তর না দিয়ে এক বিন্দু এক পা নড়তে পারবেন না অর্থ সম্পর্কে জিজ্ঞেস করবেন কোথা থেকে অর্থ উপার্জন করেছিলে সরকারি মাল দরিয়ামে ঢাল কলমের ঘোষা দিয়ে চুরি করে ডাকাতি করে হানাহানি করে ছিনতাই করে অবৈধ ব্যবসা করে হারাম ব্যবসা করে কিভাবে তুমি উপার্জন করেছিলে বললো আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো উপায় থাকবে না আর একটা প্রশ্ন করবেন ফিম আনফাক্ত উপার্জন করেছিলে কোথা থেকে আর ব্যয় করেছিলে কোথায় সেটাও বলো এই জন্যে এক্ষেত্রে মানুষকে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা মানুষের উপার্জন হালাল ব্যয় হালাল আয় ইনকাম সোর্স এবং তার যে খরচ দুইটাই হালাল একটা মানুষের ইনকাম হারাম কিন্তু খরচ হালাল পথে নিজের মা বউ বাচ্চাকে খরচ করে এটা তো হালাল জিনিস কিন্তু উপার্জন করছে হারাম আবার কিছু মানুষ আছে যার উপার্জনটা হালাল কিন্তু খরচ করে হারামে আবার কিছু মানুষ আছে যার উপার্জন হারাম তার খরচও হারাম আবার পাঁচ নম্বরে এমনও হতে পারে নস নস মধ্যম মধ্যম কিছু হালাল কিছু হারাম উপার্জন আবার খরচও কিছু হারাল কিছু হারাম মনে রাখতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে সমস্ত মাখলুকাতের সামনে আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় তুমি খরচ করেছিলে তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইউল কাসবে আতিয়াব সবচেয়ে হালাল পবিত্র উপার্জন কি কাল আমালুর রাজুলি বিয়া দেহি মানুষ তার দুই হাত দিয়ে খেটে খাবে এই দুই হাত দিয়ে শিল্পে হতে পারে ইন্ডাস্ট্রিজ কাজে অথবা এই দুই হাত দিয়ে তার ওই মাটি জমিনে খ্যাত খামার করে হতে পারে এটা সেলাই করে হতে পারে এটা গাড়ি চালিয়ে হতে পারে এটা ভ্যানটেনে হতে পারে যে কোনো কাজ দুই হাত দিয়ে খেটে যে কাজগুলি এটাই হলো সবচেয়ে পবিত্র মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে এটাই মহানবুল আলমীর কাছে সবচেয়ে পবিত্র এবং উত্তম উপার্জন ওয়াকুল্লু বাইন মাবরুর এবং প্রতিটি ব্যবসা হালাল ব্যবসা মাবরুর বীর থেকে বীর মানে নেক যার মধ্যে কোনো পাপ মিশ্রিত হবে না যে ব্যবসাতে কোনো প্রকার কোনো পাপ মিশ্রিত হবে না সংযোজিত হবে না সম্পূর্ণ হালাল ব্যবসা হালাল জিনিসের ব্যবসা শর্ত ঠিক রয়েছে হালাল পন্থায় করেছে সেই ব্যবসার যে উপার্জন এটা হবে সবচেয়ে পবিত্র উপার্জন মহানব্বুল আলমিন আমাদের জন্য এই ব্যবসাকে হালাল করলেন ওয়াহাল্লাহুল ওয়াহার রিবা আল্লাহ ব্যবসা নির্দিষ্ট ব্যবসাকে হালাল করলেন আর নির্দিষ্ট নিয়মের যে সুদ সেটাকেও হারাম করে দিলেন কাজে কোনো ক্রমে মনে রাখতে হবে আপনার ব্যবসা করতে গেলে যেন হালাল ব্যবসা হয় মাবরুর মানে কোনো প্রকার পাপের যেন সংমিশ্রণ না ঘটে আর আপনার দুই হাত দিয়ে উপার্জন আপনার হালাল তবে দুই হাত দিয়ে করলেই যে পবিত্র হবে সেখানেও যদি গন্ডগোল করে ফেলেন আল্লাহর নিয়মের বরখেলাপ করে ফেলেন সেখানেও আপনার পাপ চলে আসলে সেটাও আপনার এই কষ্টর্জিত সম্পদ হারাম হয়ে যেতে পারে যেখানে আমরা পাঁচ শ্রেণীর মানুষের কথা বলেছি ইনকাম এবং খরচের ক্ষেত্রে আপনাকে প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত থাকতে হবে আয়টাও হালাল ব্যয়টাও হালাল তাহলে আপনাকে আল্লাহ কবুল করবেন হারাম হলে এবাদতই কবল হবে না তাহলে কেমতের দিন হিসাবটা তো কোনোভাবেই দেওয়া আপনার জন্য সহজ হবে না এই হাদিসটি ইমাম বাজার বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম সহি বলেছেন তাহলে আসুন ব্যবসার ক্ষেত্রে প্রথম মূলনীতি মনে রাখতে হবে যে কোনো প্রকার পাপ যেন মিশ্রিত না হয় এই বলে আজকের এখানে আপনার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাতু ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখিলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে কিন্তু আল্লাহ পছন্দ করে বেশি বখিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইম তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরীয়তকে তাজকিয়াতুন নফস করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ইমান এটাই আসল করুন শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়